হাকিম এখানে সংখ্যা বুঝানোর দ্বারা এটাই বুঝাতে চেয়েছেন যে সর্বসাকুল্যে ওই রাবি থেকে বর্ণনাকারী দুইজন কিনা মোটের উপর ওই রাবি থেকে বর্ণনাকারী দুইজন কিনা এটা হচ্ছে হাফিজ ইবনু হাজার আসকালানির দাবি তারপরও সঙ্গের শেষে একটা বাক্য আছে যে আর শাহাদা আলা শাহাদা ওটা বুঝতেও ইখতলাফ হয়ে গেছে যে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে হাদিস বর্ণনা করা আর কোন কোর্ট কাচারিতে সাক্ষী দেওয়া দুটো কি একটা আর মতো হুবহু না কোর্ট কাচারিতে সাক্ষী দেওয়া আর হাদিস বর্ণনা করার মধ্যে শুধু এতটুকু মিল যে সানাদ সংযুক্ত হতে হবে এটা নিয়েও একটা বিস্তর আলোচনা আছে তো আমরা ওইদিকে যাচ্ছি না তো এই হলো ইমাম হাকিমের সঙ্গে ইমাম হাকিমের সঙ্গে উপর অভিযোগ এবং তার উপর কিছু কথা এবার আমরা দেখব যে ইবনু সালাহ রাহেমাহুল্লাহ কি সঙ্গে দিচ্ছে ইবনু সালাহ রাহেমাহুল্লাহ তার সঙ্গেতে বলতেছেন যে ইবনুসাল্লার সঙ্গে কি তাদরিবুর রাবিতা আছে তাদরিবুর রাবিতে যেটা সঙ্গে দিয়ে রেখেছে এটা হচ্ছে ইমাম নববীর সঙ্গে সালাহ রাহিমাহুল্লার যেটা হুবহু বাক্য সেটা হচ্ছে আল মুসনাদুল্লাদি আদলি তো এটার উপর আমরা একটা অভিযোগ যে ইসনাদুহু এত বড় না বলে শুধু আল মুসনাদুল মুত্তাসিলু বলা যথেষ্ট ছিল এটা একটা গেল তারপরে হ্যাঁ সাজ এবং মোয়াল্লালের উপর অভিযোগ ইবিন দাকিক ঈদ আজকে তো বইটা আনা হয়নি ইবিন দাকিক ঈদ তার বই আল ইখতেরাহ ফি বায়ান ইস্তেলাহ এই বইয়ের মধ্যে বলতেছে যে সালাহ যে সাজ এবং ইল্লাত থেকে মুক্ত হওয়ার শর্ত রেখেছে একটা হাদিস সহি হওয়ার জন্য একটা হাদিস সহি হওয়ার জন্য ইবনু সালাহ একটা শর্ত রেখেছে হাদিসের মধ্যে যেন হাদিস যেন সাজো না হয় এবং ইল্লাতও না থাকে মহাল্লালও যেন না হয় এই যে শর্তটা রেখেছে এই শর্ত ফোকাহা এবং উসুল বিদগণের শর্ত অনুযায়ী চলে না তো এর জবাবে ইভেন দাকিকুল ঈদের এই জবাবে অনেক মহাদ্দিস যে জবাব দিয়েছে সেই জবাবটা আমি মহাদ্দিসদের বাক্য থেকেই শোনাই এই বইটা হচ্ছে আল মৌকিদাহ ফি ইলমি মুস্তালাহিল হাদিস কি নাম আল মৌকিদাহ চটি একটা বই কিন্তু লেখক অনেক দামি লেখকের নাম কি ইমাম জাহাবি হাফিজুল হাদিস তো এই বইয়ের টিকাতে বলা আছে এর জবাব যে হাজার নাজর আজাব আনহুল হাফিজ আল ইরাকি ফি তাকিদ আল ইদাহ এই অভিযোগের জবাব হাফিজ ইরাকি তার তাকিদ এবং ইজাহে দিয়েছেন জবাবে তিনি বলছেন যে ইন্নামা ইউজকারুল হাদ্দ ইন্দা আহলিহি লামিন ইন্দে গাইরিহিম মিন আহলি ইলমিন আখার কোন বিষয়ের সঙ্গে সেই বিষয়ে যারা পারদর্শী তাদের থেকে নেওয়া হয় যারা সেই বিষয়ে পারদর্শী নয় তাদের থেকে নেওয়া হয় না তো হাদিস এটা কাদের ফান কাদের বিষয় মহাদ্দিসদের বিষয় তো মহাদ্দিসরাই ভালো বুঝবে সাজ এবং ইল্লাত থেকে মুক্ত থাকলে হাদিস সহি হবে কি হবে না এটা উসুলবিদ বা ফকিগণের ফান বিষয় নয় সুতরাং তাদের কথা এই বিষয় গ্রহণযোগ্য নয় একই জবাব দিয়েছে ওকৌনুল ফোকাহাই বলো সুলিন এটাও একই কথা বলেছি ইমাম আবনাসি তার সাদাল ফাইয়াহ বয়ে আর একই হুবহু একই না হলেও সারমর্ম তাদরিবুর রাবিতেও আছে তাদরিবুর রাবিতে ইরাকির কথা নকল করে হুবহু ওই কথাই নকল করা আছে যে قال ابن صلاح بعد الحد فهذا هو الحديث الذي يحكم له بالصحة بلا خلاف بين اهل الحديث এই সঙ্গের বিষয়ে আহলে হাদিসদের মাঝে কোনো মতভেদ নাই ইরাকির কথা শেষ হওয়ার পরে কলাল ইরাকি বলে ওয়াল জবাব বলে শেষ হওয়ার পরে ইবনু সালাহ রহমার কল নকল করা হচ্ছে যে সাজ এবং ইল্লাত থাকলে হাদিস যে সহি হবে না এই বিষয়ে আহলাদিসদের মধ্যে কোনো মতভেদ নাই যেহেতু আহলাদিসদের মধ্যে এই বিষয়ে কোনো মতভেদ নাই আর হাদিস সহি হবে না জয়ী হবে এটা কারা ভালো বুঝে আহলে হাদিসরা ভালো বুঝে তো সুতরাং এই বিষয়ে উসুলবিদ এবং ফোকাহাগণের অভিযোগ চলবে না এখানে আরো অনেক সূক্ষ্ম আলোচনা হাফিজ ইবিন হাজার আসকালানি তার নৌকাতে করেছে তো অত সূক্ষ্ম আলোচনা আমাদের প্রয়োজন নাই তার মধ্যেও একটা কথা হচ্ছে সূক্ষ্ম আলোচনা থেকে যে ইবন দাকিক ঈদ যে অভিযোগ করেছে ওই অভিযোগের বাক্যটা এরকম ওয়াইন্না কাসিরাম মিম্মা আল্লিলু বিহিল মহাদ্দিসুন মহাদ্দিসগণ যেই কারণগুলোকে সামনে রেখে হাদিসকে মোয়াল্লাল বলে ওই কারণের অধিকাংশ কারণগুলো ফোকাহা এবং উসুলবিদদের নিকটে চলে না এটা হলো আসল নাস মূল নাসিব দাকিকে ইবন হাজার আসকালানি আরো সূক্ষ্মে গিয়ে বলতেছে তিনি বলেননি যে সবগুলো চলে না তিনি কি বলেছেন অধিকাংশ চলে না তার মানে এমনও কারণ আছে যেটার কারণে হাদিসকে মোয়াল্লাল বলা যাবে উসুলবিদগণের নিকটেও ফোকাহাগণের নিকটেও তো যদি একটা জিনিসের যদি মূল সাবেত হয়ে যায় মা সাবাতা জুজ উহু ইয়াসহুলু আইন বেতা কুল্লাহু একটা জিনিসের যদি অংশ সাবেত করা যায় তো পূর্ণ সাবেত করা সহজ হয়ে যায় যেহেতু অংশ সাবেত হয়ে গেছে এই পুরো পুকুরটা আমার কিনা এটা একটা ইখতলাফ পুকুরে পানি আছে কিনা এটা একটা ইখতলাফ অল্প একটু জায়গায় যদি পানি প্রমাণ করে দিই তাহলে তো হয়ে গেল তো পূর্ণ ইল্লাত নাফি ইবন দাকিকল ঈদও করেনি তিনি কি বলেছেন মহাদ্দিসগণের অধিকাংশ যে যে কারণে তারা হাদিসকে ইল্লাত বলে থাকে সে অধিকাংশ ইল্লাতগুলো ফোকাহাদের নিকটে চলে না তার মানে কিছু ইল্লাত এমন রয়েছে যেগুলো ফোকাহাদের নিকটে চলে তাহলে হাদিসকে ইল্লাতের কারণে জয়ীফ ফোকাহারাও বলে থাকে আর বাকি যেটা অধিকাংশ বলেছে সেটার একই জবাব যে মহাদ্দেশরা তাদের ফান ভালো বুঝে তাদের বিষয় ভালো বুঝে ফোকাহা এবং মুসলবিদদের চাইতে তারপরের যেটা আলোচনা সেটা হচ্ছে যে ইবনু সালাহ এই সঙ্গের মধ্যে যে সাজ বলল ওয়ালা সাজদান ওয়ালা মোয়াল্লালান এই সাজ দ্বারা উদ্দেশ্য কি কেননা মহাদ্দিসগণ সাজের সংজ্ঞায় মতভেদ করেছে যা আমরা যখন বিস্তারিত সাজ পড়ব তখন দেখব তারপরও সারমর্ম কথা হচ্ছে ইমাম খালিলি বলতেছে তাফারুদু সেকাহ শাহজুন একটা হাদিস যদি একজন মজবুত রাবি একাই বর্ণনা করে তার সাথে আর কোনো মোতাবাত না থাকে তাহলে হাদিস সাজ ইমাম শাফি বলতেছে যে একজন মজবুত রাবি হাদিস বর্ণনার ক্ষেত্রে তার চাইতে বেশি মজবুত রাবির যদি বিরোধিতা করে তাহলে এই মজবুত রাবির হাদিস সাজ আর বেশি মজবুত রাবির হাদিস মাহফুজ এটা হচ্ছে ইমাম শাফির কথা এটা একটা সঙ্গে আর ইমাম খালিলি কি বলল শুধু একজন মজবুত রাবি কোনো বিরোধিতা বিরোধিতা নাই একটা হাদিস একজন মজবুত রাবি একাই বর্ণনা করেছে আর কেউ করেনি ইমাম খালিলির নিকটে এটা সাজ আরো কিছু মহাদ্দেশ বলতেছে যে মজবুতেরও দরকার নাই যে কোনো রাবি মজবুত হোক দুর্বল হোক জয়ীফ হোক জাল হোক যে কোনো রাবি একাই একটা হাদিস বর্ণনা করেছে তার সাথে আর কেউ নাই তাহলে ওই হাদিস সাজ তো সাজের তিনটা সঙ্গে পাওয়া গেল একটা ইমাম শাফির সঙ্গে যেটা আমরা জানি সবাই বা যেটা হাফিজ ইবন হাজার আসকালানি গ্রহণ করেছে বা যেটা প্রসিদ্ধ এটা ইমাম শাফির সঙ্গে আর একটা ইমাম খালিলির সঙ্গে আর একটা আরো কিছু মহাদ্দেশের সঙ্গে তো এখানে ইবনুসাল্লাহ সালাহ সাজ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন তো এই অংশটা বুঝতে গেলে যে এখানে ইবনু সালাহ রাহিমাহুল্লাহ সাজ দ্বারা কি উদ্দেশ্য নিয়েছেন আমাদেরকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সাজ এবং মুনকারের কি সঙ্গে দিয়েছেন তার সহি মুসলিমের মোকাদ্দামায় সেটা বুঝতে হবে সেই সঙ্গেটা যে আমি কোথায় লিখেছি আচ্ছা সেটা যদি খুঁজে পাই তাহলে হুবহু ওখান থেকে পড়ে শোনাচ্ছি তো জবাব হচ্ছে কথা হচ্ছে যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আর ইমাম ইবিন সালাহ রাহিমাহুল্লাহর নিকটে সাজ এবং মুনকারের মধ্যে কোনো পার্থক্য নাই কিসের মধ্যে কোনো পার্থক্য নাই ইমাম মুসলিম সালাহ সাজ এবং মুনকারের মধ্যে কোনো পার্থক্য নাই তো ইবনু সালাহ রাহিমাহুল্লাহ তার মুসলিমের ওপর একটা বই আছে সিয়ানাতু সিয়ানাতুম মিন সাহিহ মুসলিম এই বইটাও বাসাতে আছে তো এই বইটাও একটা প্রসিদ্ধ বই সহি মুসলিমের উপর যে সমস্ত অভিযোগ আছে এই অভিযোগগুলোর জবাব দিয়ে ইবনু সালাহের একটা বই আছে যে বইয়ের নাম হচ্ছে সিয়ানা ইমাম মুসলিমের সহিকে বাঁচানো ইমাম মুসলিমের সহিকে ঠেকানো বাঁচানো ওই বইয়ের মধ্যে এবং ইমাম মুসলিম তার মোকাদ্দামায় মুনকারের যে সঙ্গে দিয়েছেন সেটা আর সাজ ইবনু সালাহ দুটোর মধ্যে কোনো পার্থক্য নাই একই সঙ্গে তাদের নিকটে মুনকার আর সাজ ইমাম মুসলিম আর ইমাম ইবনু সালাহের নিকটে এক যেটার সারমর্ম হচ্ছে যে বিরোধিতা থাকতে হবে একজন মজবুত রাবি আর তার চাইতে বেশি মজবুত রাবির বিরোধিতা করে তো ওই সংজ্ঞাটা যদি আমরা পাই তো সেটা আমরা হুবহু পড়বো ইনশাল্লাহ খুঁজে দেখে তারপরের যেটা কথা তাহলে এখানে সাজ দ্বারা কি উদ্দেশ্য সেটা বোঝা গেল ইমাম খালিলির সাজও উদ্দেশ্য নয় শুধু মজবুত হোক বা জয়ীফ হোক বিরোধিতা করবে এটা উদ্দেশ্য নয় বরং ইমাম শাফির যেটা সাজ যে একজন মজবুত রাবি তার চেয়েতে বেশি মজবুত রাবির বিরোধিতা করে এই সাজ উদ্দেশ্য ইমাম সালাহের দ্বিতীয় অভিযোগ হচ্ছে যে এই সংজ্ঞার মধ্যে নাকারাতের কোনো নাফি নাই শুধু বলা আছে ওয়ালা শাহজান ওয়ালা মোয়াল্লালান ওয়ালা মুনকারান বলা নাই এর জবাব কি হবে এর একটা জবাব তো কিছুক্ষণ আগেই চলে গেল জিবনু সালাহের নিকটে সাজ এবং মুনকার একই আর আর একটা জবাব হচ্ছে সাজ মুনকারের চাইতে হালকা সাজে একজন মজবুত রাবি তার চাইতে মজবুতের বিরোধিতা করে আর মুনকারে একজন দুর্বল রাবি তার চাইতে মজবুতের বিরোধিতা করে তো সাজ হালকা মুনকারের চাইতে তো যেখানে হালকা জিনিসের নাফি করা হয়েছে তাহলে তার চেয়ে বেশির নাফি তো বাদার আওলা হবে যেখানে বলা হয়েছে যে সাধারণ কথায় মিথ্যা বলে তার হাদিস চলবে না তার মানে যে আল্লাহর রাসুলের হাদিসে মিথ্যা বলে তার হাদিস তো আরো বেশি চলবে না তো যেখানে মজবুত যদি বিরোধিতা করে তাও যদি না চলে তাহলে দুর্বল বিরোধিতা করলে তো আরো চলবে না সুতরাং মুনকার বলার কোনো প্রয়োজন নাই শ্বাস বলাই যথেষ্ট দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় অভিযোগ দ্বিতীয় বলতে মানে সংখ্যা তো ঠিক থাকলো না আরো একটা অভিযোগ ইবনু সালাহের সঙ্গের উপর সেটা কি তিনি শুধু বললেন ইল্লাত যেন না থাকে অথচ ইল্লাত দুই প্রকার এক প্রকার ইল্লাত হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি করে আর আরেক প্রকার ইল্লাত হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি করে না এই বিস্তারিত আলোচনা আমরা যখন ইল্লাতের আলোচনা করব তখন আসবে তাহলে তো ইবনু সালাহের বলা উচিত ছিল যে ইল্লা কা দেহা যে ইল্লাত হাদিসের মধ্যে সমস্যা সৃষ্টি করে সেই ইল্লাত নাফি মানে সেই ইল্লাত থাকলে হাদিস সহি হবে না তো ইল্লা কা দেহা কেন তিনি বললেন না এটা একটা অভিযোগ এই অভিযোগের জবাব হচ্ছে হাফিজ ইবনু সালাহ এই অভিযোগের জবাবটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে হাফিজ ইবনু সালাহ তিনি ইল্লাত শব্দ ব্যবহার করেননি তিনি মোয়াল্লাল শব্দ ব্যবহার করেছেন ওয়ালা শাহান ওয়ালা মোয়াল্লালান কি শব্দ ব্যবহার করেছে মোয়াল্লাল আর মোয়াল্লালের সঙ্গের মধ্যেই বলা আছে যে হাদিস তখন মোয়াল্লাল হবে যখন ইল্লাত কাদেহা পাওয়া যাবে এখন হাফিজ ইবন হাজার আসকালানি নুকাতের মধ্যে বলতেছে যে ইবনু সালাহের বাক্যে ভুল ধরার সুযোগ নাই কেননা ইবনু সালাহ কি শব্দ ব্যবহার করেছে মোয়াল্লাল আর মোয়াল্লালের সঙ্গের মধ্যে কি বলা আছে যে ইল্লাত কাদেহা হতে হবে এখন ইবনু সালাহের এই ইবারতকে কেউ পরিবর্তন করে যদি বলে ওয়ালা শাহাদান ওয়ালা ইল্লাতান তাহলে ওর উপরে অভিযোগ আসবে যে তোমাকে কাদেহা যোগ করতে হবে কিন্তু ইবনু সালাহের উপরে অভিযোগ আসবে না কেননা ইবনু সালাহ ইল্লাত শব্দ ব্যবহার করেনি মোয়াল্লাল শব্দ ব্যবহার করেছে আর মোয়াল্লালের সঙ্গের মধ্যে বলা আছে যে তাকে মোয়াল্লাল বলা হয় যার মধ্যে ইল্লাত কা দেহা পাওয়া যায় সমস্যা সৃষ্টিকারী ইল্লাত পাওয়া যায় কথা কি বোঝা গেল কিন্তু ইবনুস সালাহের এই ইবারতকে পরিবর্তন করে দিয়ে যদি কেউ বলে যে ওয়ালা শাহজান ওয়ালা ইল্লাতান বলে যদি থামে যায় তাহলে তার উপর অভিযোগ আসবে যে তোমাকে কা দেহা যোগ করতে হবে এই গেল একটা আলোচনা তারপরের আলোচনা হচ্ছে আমরা দেখব যে সাজ এবং ইল্লাতের আলোচনাও গেছে নাকারাতের আলোচনাও গেছে সাজের উপর হাফিজ ইবনু হাজার আসকালানির কিছু অভিযোগ হাফিজ ইবনু হাজার আসকালানি এই অভিযোগগুলো নৌকাতে করেছে আর সেখান থেকে তাদরিবুর রাবিওয়ালার লেখক হুবহু তুলে দিয়েছে দেওয়া আছে হচ্ছে কলা শাইখুল ইসলাম বলে দেওয়া আছে পাওয়া গেছে কি কলা শাইখুল ইসলাম অহুয়া মুশকিলুন লিআনাল ইসনাদা ইদা কানা মুত্তাসিলান পরপর দুটো কিলা আছে কিলা বাকি আলাইহা ইয়াকুলা আবার আছে কিল আলাম ইয়াফসাহ বি মুরাদিহি মিনা সুজুদি হুনা তারপরে আছে কলা শাইখুল ইসলাম কলা শাইখুল ইসলাম অহুয়া মুশকিলুন لأن الإسناد إذا كان متصلا ورواته كلهم عدولا ضابطين فقد انتفت عنه العلل الظاهرة ثم إذا انتفى كونه معلولا فما المانع من الحكم بصحته فمجرد مخالفة أحد رواته لمن هو أوثق منه وأكثر عددا لا يستلزم الضعف بل يكون من باب صحيح وأصح পাওয়া কি গেছে আচ্ছা এখানে সাজের উপর শাইখুল ইসলাম মানে হাফিজ ইবনু হাজার আসকালানি কোথায় অভিযোগ করেছে নুকাতে কি অভিযোগ অভিযোগের সারমর্ম হচ্ছে যে সাজের শর্তারোপের কি প্রয়োজন আছে একটা হাদিসের যখন সব রাবি ন্যায় পরায়ণ একটা হাদিসের যখন সব রাবির স্মৃতিশক্তি মজবুত একটা হাদিসের সানাদের মধ্যে যখন কোনো প্রকার বিচ্ছিন্নতা নাই আবার হাদিসের মধ্যে কোনো তো নাই ত্রুটিও নাই তাহলে হাদিস সহি বলতে বাধা কিসের সাজ হতে হবে না এই শর্তার উপরে কি কোনো প্রয়োজন এই অভিযোগের পিছনে ওনার দলিল হচ্ছে এক নাম্বার দলিল যে মহাদ্দেশদের আমলকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা দেখব মহাদ্দেশরা বিরোধিতার কারণে যে একটা মজবুত রাবি তার চাইতে মজবুত রাবির বিরোধিতা করতেছে এর কারণে কোনো হাদিসকে জয়ীব বলেনি তারা বলেছে এই হাদিসটা সহি আর এই হাদিসটা বেশি সহি যেটা সাজ সেটাকে তারা বলেছে সহি আর যেটা সাজ নয় মাহফুজ সেটাকে তারা বলেছে আসাহ বেশি সহি যেখানে হাদিসের সব রাবি মজবুত হাদিসের সব রাবি নাই প্রয়ন সানাদে কোনো বিচ্ছিন্নতা নাই হাদিসের মধ্যে কোনো ইল্লাত নাই সেখানে শুধু বিরোধিতার কারণে আমরা একটা হাদিসকে সহিহের কাতার থেকে বের করে দিব এটা কতটুকু বিশুদ্ধ এটা কার অভিযোগ হাফিজ ইবনে হাজার আসকালানির অভিযোগ ولم أرى مع ذلك عن أحد من أئمة الحديث اشتراط نفي شذوذ المعبر عنه بالمخالفة আরো তিনি দলিল দিচ্ছেন পরবর্তী লাইনগুলোতে সেই দলিলগুলো কি বোখারি মুসলিমে অনেক সাজ হাদিস পাওয়া যায় কি দলিল বুখারি মুসলিমে অনেক সাজ হাদিস পাওয়া যায় যেমন নিচে একটা উদাহরণ দিয়েছে ওয়ামিন জালিকা আন্না মুসলিমান أخرج فيه حديث مالك عن الزهري عن عروة عن عائشة في الاستجاع قبل ركعتي الفجر وقد خالفه عامة أصحاب الظهر كمعمر ويونس وعمر بن الحارث والأوزعي وابن أبي ذئب وشعيب وغيرهم عن الزهري فذكروا الالتجاع بعد ركعتي الفجر قبل صلاة الصبح ورجح جمع من الحفاظ روايتهم على رواية مالك ومع ذلك فلم يتأخر أصحاب الصحيح عن إخراج حديث مالك في كتبهم وأمثلة ذلك كثيرة شنا جايني شنا এখানে তিনি উদাহরণ দিচ্ছেন সহি মুসলিমে একটা হাদিস আছে যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আয়েশা রাদি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ফজরের রাকাত দুই রাকাত সুন্নাত পড়ার আগেই ইজতেজা করতেন একটু ঘুমাতেন একটু শুইতেন বিছানায় তো এইভাবে আছে মুসলিমে এইভাবে কে বর্ণনা করেছে ইমাম মালিক বর্ণনা করেছে কার থেকে ইমাম জুহরি থেকে ইমাম মালিক বাদে ইমাম জুহরির যত সাগরের যত ছাত্র আছে মা আমার ইউনুস আমর আউজাই ইবিন আবিজেম সোয়াইব সবাই ইমাম মালিক বাদে সবাই যখন এই হাদিস বর্ণনা করেছে তখন কি বলেছে যে দুই রাকাত ফজরের সুন্নাতের আগে নয় পরে দুই রাকাত ফজরের সুন্নাতের পরে রাসুল সাল্লাহ সাল্লাম শুতেন একটু আরাম করতেন রেস্ট করতেন এটা ইমাম মালিক বাদে ইমাম জুহরির সব ছাত্র বর্ণনা করেছে তো উসুলে হাদিসের সাজের সংজ্ঞা অনুযায়ী যে একজন মজবুত রাবির চাইতে তার চেয়ে বেশি মজবুত বা তার চাইতে সংখ্যায় বেশি রাবি যদি তার বিরোধিতা করে তাহলে এই অল্প সংখ্যক বা একজনের বা কম মজবুত রাবির হাদিসকে কি বলা হবে সাজ আর বেশি সংখ্যক বেশি মজবুতের হাদিসকে কি বলা হবে মাহফুজ তো সেই অনুযায়ী তো ইমাম মালিকের বর্ণনাটা সাজ হয় তারপরও ইমাম মুসলিম তার সহিহের মধ্যে হাদিস নিয়ে এসেছে এটা হলো হাফিজ ইবনু হাজার আসকালানের কি আর একটা দলিল এখন হাফিজ ইবনু হাজার আসকালানি বলতেছে আমার উপর যদি কেউ অভিযোগ করে এই বলে এগুলো আলোচনা সব নৌকাতে আছে ডিটেলস আর তাদের উপর রাবির লেখক ওখান থেকে কি করেছে চয়ন করেছে কেউ যদি অভিযোগ করে এই মর্মে যে আপনি যদি সাজকে শর্ত না রাখেন হাদিস সহি হওয়ার জন্য সাজ না হওয়া যে একটা হাদিস সহি হতে গেলে হাদিসটা সাজ হতে পারবে না এই শর্তটা যদি আপনি বাদ দিয়ে দেন তথা সাজ হাদিসকেও যদি সহি করে দেন তাহলে এমনও হাদিস সহি পাওয়া যাবে যে হাদিসের উপর আমল করা যাবে না তাহলে এটা কেমন দেখায় যে হাদিস সহি তার উপর আমল করা হলো না কথা মানে বুঝাতে পারলাম না যদি সাজের এই শর্তটাকে বাদ দেওয়া হয় তাহলে সাজ হাদিসও যখন সহি হয়ে যাবে আর ওই সহি হাদিসের বিপরীতে তার চাইতে মজবুত সহি হাদিস আছে তখন মানুষ কোনটার উপর আমল করবে মজবুত সহিহাজের উপর আমল করবে বেশি সহিহাজের উপর আমল করবে তাহলে তখন দেখা যাবে একটা হাদিস সহি হওয়ার পরও তার উপর আমল করা হচ্ছে না অথচ নিয়ম হচ্ছে হাদিস সহি হলে কি করতে হবে আমল করতে হবে তাহলে তো এই সমস্যা সৃষ্টি হবে যদি সাজের শর্ত না রাখেন এই অভিযোগ যদি আমার উপর কেউ করে তাহলে আমি কি বলবো তাহলে আমি বলবো যে হাদিস সহি হলেই যে আমল করতে হয় এটা নয় এমনও তো সহি হাদিস আছে যে হাদিস মানসুখ সহি হাদিস নাই মানসুখ আছে তাহলে হাদিস সহি হলেই আমল করতে হবে এটা তো নয় সুতরাং এই অভিযোগ টিকল না হাফিজ ইবন হাজার আসকালানির এই অভিযোগগুলোর কোনো সমাধান মানে স্থায়ী সমাধান এখন পর্যন্ত আমার চোখে পড়েনি যে তিনিও নুখবাতে যখন সঙ্গে দিয়েছেন তখনও সাজ না হওয়ার কি করেছেন সরতারোপ করেছেন আবার নুকাতে যখন আসছেন তখন তিনি অভিযোগ করেছেন যদিও আমাদের জানা রাখা উচিত যে নুকাত তার শেষ লেখা শেষ তাসনিফ তবে অভিযোগগুলো মজবুত কিন্তু এটার উপরেই মোতাখিরিনদের আমল বাকি বিস্তারিত আলোচনা বা বিস্তারিত গবেষণার দাবি রাখে এই বিষয়গুলো তারপরের যেটা আলোচনা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে ইবনু সালাহ রাহিমাহুল্লাহ যে সংজ্ঞা দিয়েছেন এই সংজ্ঞার উপর আর একটা অভিযোগ সে অভিযোগ কি সে অভিযোগ হচ্ছে যে ইবনু সালাহ রাহিমাহুল্লার এই সংজ্ঞা অনুযায়ী সহিহের অন্তর্ভুক্ত হয় না কি বললাম সহি লিগাইরিহি সহির অন্তর্ভুক্ত হয় না কেননা সহি লিগাইরিহি কাকে বলে হাসান লিজাতিহি হাদিস যখন বিভিন্ন সানাদ থেকে আসে তখন সেটাকে কি বলা হয় সৈলি গরি বলা হয় তাহলে এই সঙ্গের মধ্যে আরো কি জিনিস বাড়াতে হবে যে যদি কারো স্মৃতিশক্তি হালকা দুর্বল হয় তাহলে অন্য বিভিন্ন সানাদ থেকে আসলে সেটাকেও সহি বলা হবে এই দুইটা কথা আরো সঙ্গের মধ্যে কি করতে হবে বাড়াতে হবে বা এরকম বলা যায় লি উজুদ আজিদিন কোন সাহায্যকারীর সাহায্যের ওপর ভিত্তি করেও হাদিস কি হয় সহি হয় এরকম একটা শর্ত আরো বাড়াতে হবে তাহলে এমন সঙ্গে যেই সঙ্গের মধ্যে ওই বিষয়ের সকল প্রকার প্রবেশ করে না সেই সঙ্গকে সঠিক সঙ্গে বলে না আমি মোবাইলের এমন একটা সঙ্গে দাঁড় করালাম যেই সঙ্গের মধ্যে আইফোন প্রবেশ করে না তাহলে এটা মোবাইলের সঙ্গে হলো না আমি মোবাইলের এমন একটা সঙ্গে দাঁড় করালাম যেটার মধ্যে শুধু অ্যান্ড্রয়েড আসতেছে আইফোন আসতেছে না তাহলে ওটা মোবাইলের সঠিক সঙ্গে হলো না আমি মসজিদের এমন একটা সঙ্গে দাঁড় করালাম যেটার মধ্যে মুসাল্লা প্রবেশ করে যাচ্ছে মুসাল্লা এমন জায়গা যেখানে এমনি সালাত আদায় করা হয় মসজিদ হওয়ার জন্য শর্ত কি জমি অকফ করা হতে হবে মুসাল্লার জন্য জমি অকফ করা শর্ত নয় তো মসজিদের এমন একটা সঙ্গে দিলাম যেটার মধ্যে মুসাল্লাও প্রবেশ করতেছে তাহলে এটা মসজিদের সঠিক সংজ্ঞা হলো না সঙ্গে সঠিক হওয়ার জন্য সংজ্ঞাকে জামে হওয়া লাগে সংজ্ঞাকে মানে হওয়া লাগে জামে মানে মানে কি হুম হ্যাঁ। জামে মানে মানে কি একটা সংজ্ঞাকে জামে মানে হতে হবে হ্যাঁ সেটা মানে আরো ভালো করে বুঝাও পরিপূর্ণ মানে কি জামে মানে হচ্ছে ওই সংজ্ঞার মধ্যে সকল প্রকার প্রবেশ করবে ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট এটা জামে মানে মানে হচ্ছে বাইরে থেকে কাউকে ঢুকতে দিবে না জিনিস নয় কিন্তু সংজ্ঞাটা এমন ভাবে বানানো হচ্ছে যার মধ্যে ঢুকে যাচ্ছে বাইরে থেকে তাহলে সংজ্ঞা হলো না এটা হলো জামে মানে জামে মানে জমাকারী মানে মানে বাধা প্রদানকারী তো সংজ্ঞাটা জামে মানে হতে হবে মানে ওই সংজ্ঞার অধীনে যা কিছু বাস্তবে আছে সংজ্ঞাটা যেন এমন হয় যার মধ্যে ওগুলো সকল প্রকার প্রবেশ করে যেমন সঙ্গে এমন হওয়া উচিত ছিল যাতে সহিলি গাইরিও প্রবেশ করতে পারে কেন সহিলি গাইরিও তো সহি কথা কি বোঝা গেছে আবার মানে মানে সংজ্ঞার মধ্যে যেন জয়ীফা হাদিসও না প্রবেশ করার সুযোগ পায় এরকম যেন সঙ্গে না হয় যে একদিক থেকে কি ঢুকে যাচ্ছে জয়ীফ হাদিস ঢুকে যাচ্ছে সহি হাদিসের সঙ্গের মধ্যে তার নাম হলো জামে মানে তো এই সহি গাইরিহির অভিযোগ পেশ করে বলা বলতে যাচ্ছে কেউ কেউ যে সঙ্গে জামে মানে হয়নি জবাব হচ্ছে যে কবুল এটার জবাব হচ্ছে যে মূলত সহিহ লিগাইরিহি সহিহ লিজাতিহি নয় আর ইবনু সালাহ যেটার সঙ্গে দিচ্ছেন সেটা কোন সহি সহি লিজাতিহির সঙ্গে দিচ্ছেন আর সহি লিগরিহি আসলান হাসান আসলান কি ওর মূলটা কি হাসান কারণে কারণে এর মধ্যে ঢুকে গেছে আর যেটা মূল সহি সেটাকে বলা হয় সহিলি জাতিহি সঙ্গে দেওয়া হচ্ছে সহিলি জাতিহির যেটা আসলান হাসান কারণে কারণে সহিয়ের মধ্যে ঢুকে গেছে সেটা এর মধ্যে ঢুকার প্রয়োজন নাই সঙ্গের মধ্যে সেটা আলোচনা আসার প্রয়োজন নাই যেমন হাসান লিগরিহি আসলাম কি জয়ীফ হাসান লিগরিহি মৌলিকভাবে কি জয়ীফ তো আমি হাসানের যখন সঙ্গে দিব তখন কি হাসান লিগরিহিকে সামনে রাখবো রাখবো না ওটা জয়ীফের আলোচনায় যাবে হাসান লিগরিহি কার আলোচনায় আলোচিত হবে জয়ীফের আলোচনায় আলোচিত হবে সহি লিগয়রিহি কার আলোচনায় আলোচিত হবে হাসান লিদাতিহির আলোচনায় আলোচিত হবে কথা কি বোঝা গেছে কেননা ওগুলো মৌলিকভাবে তার সাথে সম্পর্ক রাখে হাসান লিগরিহি মৌলিকভাবে জয়ীফের সাথে সম্পর্ক রাখে মূলে জয়ীফ কারণে কারণে হাসান হচ্ছে আলোচনা জয়ীফের সাথে হবে ঠিক ভাবে মূলে হাসান কারণে কারণে সহি হচ্ছে আলোচনা কার সাথে হবে হাসানের সাথে হবে সহি তিহির সাথে তার কোনো সম্পর্ক নাই তারপরের অভিযোগ যে এখানে হাফেজ ইবনু সালাহ তালাক্কি বিল কবুলের কথা বলেনি কিসের কথা বলেনি তালাক্কি বিল কবুল মানে হচ্ছে মহাদ্দিসরা ওই হাদিসটাকে গ্রহণ করে নিয়েছে হ্যাঁ তো কিছু কিছু হাদিস পাওয়া যায় যেগুলোর সানাদ দুর্বল হওয়ার পরেও মহাদ্দিসরা ওই হাদিসগুলোকে ব্যাপকভাবে গ্রহণ করে নিয়েছে তার দ্বারা দলিল নিয়েছে তার থেকে তার উপর আমলও করেছে এর কিছু নজির কি এর কিছু নজির হচ্ছে ইমাম শাফি লা লি ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই মানুষ মারা যাচ্ছে সে ওয়ারিস বাপ মারা যাচ্ছে বাপ মারা গেলে সন্তান অটোমেটিকই সম্পত্তির অংশ পাবে তার জন্য আলাদাভাবে ওসিয়তের কোনো প্রয়োজন নাই যে অটোমেটিক ওয়ারেস সম্পত্তি পাবে না তার জন্য বাপ ওসিয়ত করতে পারে যে অটোমেটিক ওয়ারেস হয়ে আছে মারা গেলেই সম্পত্তি পাবে তার জন্য কোনো উচিত না এটা হাদিসের কথা এই হাদিসের সানাদ আছে তিন চারটা চার পাঁচটা সানাদ কিন্তু সবগুলোতেই কিছু না কিছু ত্রুটি আছে তারপরে ইমাম শাফি হাদিসকে সহি বলেছে বলার পর বলছে কেন সহি আলা নাকলিহি যারাই এই বিষয়ের আলোচনা করেছে তারা সবাই হাদিসটা নকল করেছে এবং কোনো কালাম করেনি ইজমা আহলিল হাদিস আল হাদিস আহলুল ব্যাপকভাবে হাদিসকে কি করেছে গ্রহণ করেছে এটা একটা দলিল দ্বিতীয় দলিল আর একটা হাদিস মা উহু বলে তহু এই হাদিসের অনেক সানাদ কিন্তু কোনো সানাদি ত্রুটি মুক্ত নয় হালকা হালকা করে প্রত্যেক সানাদে ত্রুটি আছে তো ইবনু আব্দুল বার এই হাদিস নকল করার পর ইবনু আবদুল বারের নাম শুনেছি তো আমরা মোয়াত্তা মালিকের যার দুইটা ব্যাখ্যা আছে একটা তামহিদ আর একটা ইস্তেজগার তামহিদে ইবনু আব্দুল বার বলছে হুয়া ইন্দি সহিহ لأن العلماء تلقوه بالقبول ولهم العمل تلقوه بالقبول له والعمل به এই হাদিস আমার নিকটে সহি কেননা আলেমগণ এই হাদিসকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং তার উপর কি করেছেন আমল করেছেন একই হাদিসের উপর ইস্তেজকারে ইস্তেজকার গ্রন্থে ইবনে আব্দুল বার বলতেছে তালাক্কাহু ফুকাহাউল আমসার ওয়া আহলুল ইল আহলুল হাদিস وهذا يدل على انه صحيح المعنى وهو اقوى من الاسناد المتفرد متفرد এই হাদিসকে আহলুল হাদিসরা এবং ফুকাহাউল আমসাররা ব্যাপকভাবে গ্রহণ করেছে আমসার মানে বিভিন্ন শহর বিভিন্ন শহরের ফকিহগণ ব্যাপকভাবে গ্রহণ করেছে যা প্রমাণ করে এই হাদিসের অর্থ ঠিক এই হাদিসের অর্থ কি যদিও সানাদে হালকা ত্রুটি আছে হাফিজ ইবনে হাজার আসকালানিও বলতেছে যে আইয়াত্তাফিকাল ওলামা ও আলাল আমালি বিমাদ্দুল হাদিসিন ফাইন্নাহু ইকবাল যদি মুহাদ্দিসগণ কোনো হাদিসের অর্থের বিষয়ে একমত পোষণ করে তাহলে সেই হাদিস গ্রহণ করা যাবে তো এগুলো বিভিন্ন ওলামাদের কথার উপর ভিত্তি করে বোঝা যায় যে হাদিসকে গ্রহণ করা হবে যদি সেই হাদিসকে মহাদ্দিসগণ ব্যাপকভাবে কবুল করে এবং তার উপর আমল করে তাহলে সেই হাদিসের সানাদে হালকা ত্রুটি থাকার পরও সেই হাদিসকে গ্রহণ করা হবে তো অভিযোগ কি ছিল যে তালাক্কি বিল কবুলের কথা সঙ্গের মধ্যে ছিল না এটা ছিল অভিযোগ তো এগুলো আলোচনা এখানে এই আলোচনা করার আমার কোনো সামর্থ্য বা সাধ্য নাই এখানে যে তাদ্রিবুর রাবিতে যা আছে আমি শুধু তাই বলতেছি তো এখানে অভিযোগের আলোচনা করতে গিয়ে তাদ্রিবুর রাবির লেখক বলতেছে যে এই অভিযোগের কোনো জবাব আমার কাছে নাই যে তালাক টিবিল কবুলের কথা ইবনু সালাহ তার সঙ্গের মধ্যে বলেনি অথচ অনেক সময় তালাক টিবিল কবুলের কারণে হাদিসকে সহি বলে গণ্য করে নেওয়া হয় এই অভিযোগের কোনো জবাব তাদ্রিবুর রাবির লেখক দেয়নি অন্য এক জায়গায় পড়তে পড়তে আজকে অনেক পড়া হয়ে গেছে তো কোনটা কোথায় পড়েছে আমার মনে নাই পড়তে পড়তে একজন জবাব দিয়েছে এইভাবে যে কেউই যারাই তালাক কিবিল কবুলের কথা বলেছে কেউই হাদিসের হাদিসকে সহি বলেনি হাদিসকে কি বলেনি সহি বলেনি এতটুকু বলেছে হাদিসের অর্থ ঠিক হাদিসের উপর আমল করা যাবে আর ইবনু সালাহে যে সংজ্ঞা দিচ্ছে এটা হাদিসকে সহি বলার সংজ্ঞা আমল করারও এর সাথে কোনো সম্পর্ক নাই অর্থ ঠিক হওয়ারও এর সাথে কোনো সম্পর্ক নাই এটা কোথায় যে পড়লাম সেটা এখন এই মুহূর্তে আমার মাথায় নাই তো যেখানেই পড়ি এটা হচ্ছে জবাব যে কেউই কোনো মহাদ্দেশি তালাক্তিবিল কবুলের কারণে হাদিসকে সহি বলেনি কি বলেছে হাদিসের উপর আমল করা যেতে পারে এবং এই হাদিসের অর্থ ঠিক আছে আর ইবনুস সালাহ যেটার সঙ্গে দিচ্ছে সেটা কিসের সঙ্গে দিচ্ছে হাদিস সহি হওয়ার সঙ্গে দিচ্ছে এর সাথে আমলেরও কোনো সম্পর্ক নাই এবং এর সাথে হাদিসের আমলেরও কোনো সম্পর্ক নাই এবং হাদিসের কিসের যেন সম্পর্ক নাই বললাম আর একটা হাদিসের অর্থেরও কোনো সম্পর্ক নাই অর্থ সহি হওয়ারও কোনো সম্পর্ক নাই আর একটা অভিযোগ ইবনু সালাহের সঙ্গের উপর ইবনু সালাহের সঙ্গের উপর অভিযোগ হচ্ছে যে মোতাওয়াতের হাদিসের ক্ষেত্রে সকল মোতাওয়াতের হাদিস সহি আর মোতাওয়াতের হাদিসের ক্ষেত্রে আমরা এই শর্তগুলো আরোপ করিনি তাহলে মোতাওয়াতের হাদিস কি করে সহি হয়ে গেল অথচ এর মধ্যে এই শর্তগুলো পাওয়া গেল না অভিযোগটা মানে বুঝতে পারলাম না আমরা সবাই জানি যে মোতাওয়াতের হাদিস কি সহি আর সহিহের সংজ্ঞাতে আমরা যে শর্তগুলো দিচ্ছি ওই শর্তগুলো মোতাওয়াতের সংজ্ঞাতে বলিনি তাহলে এই শর্তগুলো না থাকেই কিভাবে একটা হাদিস সহি হয়ে গেল যেহেতু আমরা মোতাওয়াতের সঙ্গে এই শর্তগুলো আলোচনা মোতাওয়াতের সঙ্গে কি এত অধিক সংখ্যক রাবি পাওয়া যাদের একসাথে মিথ্যা বলা অসম্ভব নয় এটা হলো মোতাওয়াতের সঙ্গে আর এইটা হলো পাঁচটা কি ছয়টা শর্ত এটা কিসের শর্ত সহিয়ের শর্ত আর সবাই জানে যে প্রত্যেক মোতাওয়াতের সহি হাদিস তাহলে মোতাওয়াতের হাদিসের মধ্যে এই শর্তগুলো না পেয়ে মোতাওয়াতের হাদিস সহি হয়ে গেল তাহলে আপনার এই সংজ্ঞা তো জামে মানে হলো না এমন জিনিস সহিয়ের মধ্যে ঢুকতে ঢুকে যাচ্ছে যেটা আপনি সংজ্ঞাতে শর্তের মধ্যে রাখেননি ওই শর্তগুলো না অতিক্রম করে অটোমেটিক সহিয়ের মধ্যে চলে যাচ্ছে অথচ আপনি সেগুলোর আলোচনা আপনার সঙ্গের মধ্যে করেননি এটার জবাব হাফিজ ইবন আসকালানি নুকাতে দিয়েছে হাফিজ আসকালানি বলতেছে এমন কোন মোতাবাতির কি আছে যার মধ্যে শর্তগুলো পাওয়া যায় না হ্যাঁ এমন কোনো মতামতের যদি থাকে যার মধ্যে শর্তগুলো পাওয়া যায় না তাহলে এই অভিযোগ বিবেচনা করা যেতে পারে অভিযোগ আর উত্তর কি বোঝা গেল হ্যাঁ না মাথার উপর দিয়ে যাচ্ছে হ্যাঁ, আর একটা কি অভিযোগ হ্যাঁ হ্যাঁ এটার এটার আলোচনা আসতেছে যে মাওকুফ এবং এগুলো কি সহিয়ের মধ্যে ঢুকবে কিনা এই আলোচনাটা তাদেরিবুর রাবিতেই আসবে কিছুক্ষণ পরেই আসবে মনে হচ্ছে যাক অভিযোগের পর্ব এখনো শেষ হয়নি অভিযোগের আলোচনা আসতে থাকুক তারপরে মোতাওয়াতের দিয়ে অভিযোগ গেল তারপরে সাবে আইনা সাহিহ লিগাই রিহদাকার সাহি লিগাই ফিনাউল হাসান নাসলাহু তারিফ মুসলিম লা ইফারক বাইনা শাদ ওয়াল মুনকার আচ্ছা হ্যাঁ এখানে যেটাই আমি বলতেছিলাম যে সহি মুসলিমের এবারতটা কোথায় যে সহি মুসলিমে মুনকারের সঙ্গে কি বলেছে মুনকারের সঙ্গের মধ্যে বলা আছে বিআন্না আলামাতাল মুনকার আই ইয়ারবিয়ার রাবি আন শাইখিন কাসিরুল হাদিস ও রুয়াতু শাইআন ইয়ানফারিদু বিহি আনহুম ফায়াকুনু শাদু কাযালিক ফায়াশতারিতু ইনতিফাউহু এখানে হালকা উল্লেখ করা আছে যদিও আমাদের পূর্ণ মুকদ্দমা সহি মুসলিম থেকে দেখা দরকার যে মুনকারের আলামত হচ্ছে একটা রাবি একটা হাদিস বর্ণনা করলো আন শাইখিন এমন শাইখ থেকে কাসিরুল হাদিস যার থেকে বর্ণনাকারীর সংখ্যা অনেক এবং যার হাদিসও অনেক অর রুয়াত কাসিরুল হাদিস অর রুয়াত বর্ণনাকারীর সংখ্যা অনেক হাদিসও অনেক এমন জিনিস বর্ণনা করলো ইয়ানফারিদু বিহি আনহুম যেটা অন্য কোন সাগরের ছাত্র বর্ণনা করেনি সে একাই বর্ণনা করতেছে এটা মুনকারের সংখ্যা কোথায় আছে মোকাদ্দমা মুসলিমে তো ওই মুনকারের সঙ্গে আর সাজের সংখ্যার মধ্যে কোনো পার্থক্য থাকলো কোনো পার্থক্য থাকলো না এইটা তাদরিবুর রাবিতে এটা তুলে দিয়েছে আবার আমি সংজ্ঞাটা পড়ছি যে একটা হাদিস মুনকার হওয়ার পরিচয় হচ্ছে আইয়ার বিয়ার রাবি রাবি এমন শায়েখ থেকে এমন হাদিস বর্ণনা করতেছে যে শায়েখ থেকে বর্ণনাকারী তার ছাত্রের সংখ্যাও অনেক যেই হাদিসের যেই শায়েখের হাদিসও অনেক হাজার খানেক হাদিস বর্ণনা করেছে এবং ছাত্র হাজার খানেক এদের মধ্যে থেকে একজন রাবি একাই এমন কিছু বর্ণনা করতেছে যা অন্য ছাত্ররা বর্ণনা করেনি এটাই কিন্তু সাজের সঙ্গে বিরোধিতা যেটাকে বলা হয় হ্যাঁ তা এটাই আছে মোকদ্দমা মুসলিমে তো এটা দিয়েই বুঝার আমরা ওই সময় আলোচনা করতেছিলাম যেটা সেটার জবাব এটাই যে সাজ এবং মুনকারের মধ্যে ইমাম মুসলিম এবং ইমাম সালাহ কোনো পার্থক্য করেননি এই জন্য এখান থেকে দুটো বিষয় স্পষ্ট হয়ে গেল একটা স্পষ্ট হলো ইবনু সালাহ কেন মুনকারের শর্ত সহিয়ের সঙ্গের মধ্যে লাগায়নি এই জন্য যে সাজ এবং মুনকার তার নিকটে একই এই জন্য লাগায়নি আর আরেকটা বিষয় স্পষ্ট হলো সাজ দ্বারা ইবনু সালাহের নিকট কোন সাজ উদ্দেশ্য ইমাম খালিলির সাজ উদ্দেশ্য না ইমাম শাফির সাজ উদ্দেশ্য ইমাম মুসলিমের এই কথা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কার সাজ উদ্দেশ্য ইমাম শাফির সাজ উদ্দেশ্য এই গেল মোটামুটি আলোচনা তারপরে আমরা দেখব আরো কিছু কিছু মহাদ্দেশ সহি হওয়ার জন্য কিছু কিছু শর্তারোপ করেছেন যেই শর্তগুলো সহি হাদিসের শর্ত হওয়ার জন্য অন্যান্য মহাদ্দেশরা আরোপ করেনি যেমন এক নাম্বার তাদরিবুর রাবির লেখক বলতেছে যে হাফিজ ইবনু হাজার আসকালানি বলেছে আর হাফিজ ইবনু হাজার আসকালানি নুকাতের মধ্যে বলেছে কি বলেছে যে ইমাম হাকিম তাদরিবুর রাবি সুইতির লেখক বলতেছে হাফিজ ইবনা হাজার আসকালানি বলেছে আর হাফিজ ইবনা হাজার আসকালানি নুকাতের মধ্যে বলতেছে যে ইমাম হাকিম তার উলুমুল হাদিস বইয়ে হাদিস সহি হওয়ার জন্য মাসহুরাম বিত্তলাব আই ইয়াকুনা রবিহি মাসহুরাম বিত্তলাব রাবি যেন প্রসিদ্ধ হয় এই শর্ত আরোপ করেছে কে আরোপ করেছে ইমাম হাকিম কোন বইয়ের মধ্যে মারেফাত উলুমুল হাদিসের মধ্যে তো পুরো মারেফাত উলুমুল হাদিস খুঁজে দেখা গেল যে কোথাও ইমাম হাকিম এই শর্ত আরোপ করেনি আমি যখন খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম কেননা এটা কিন্তু আমি ওই দিন খুঁজে আপনাদের সামনে পড়েছিলাম যে ইমাম হাকিম হাদিস সহি হওয়ার জন্য যে সঙ্গে দিয়েছে সেটা কি এটা তো এখান থেকে বের করে পড়েছিলাম যে আইয়ার বিহি আইয়ার বিয়াহু আন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সাহাবিউন সাইলুন আনহু ইসমুল জাহালা ওহু আইয়ার বি আনহু তাবিয়ান আদলান ثم يتداوله أهل الحديث بالقبول إلى وقتنا هذا كالشهادة على الشهادة ইমাম হাকিমের কথা শেষ এর মধ্যে কোথাও এই কথা নাই যে রাবিকে কি হতে হবে মাসুর হতে হবে তো আরো অনেক খোঁজার চেষ্টা করলাম এদিক ওদিক কোথাও ইমাম হাকিমের মারিফাত উলুমুল হাদিসের মধ্যে এটা খুঁজে পেলাম না পরে দেখি টিকাতে যিনি মোহাক্কেক এই বইটা যিনি প্রকাশ করেছে তা হাকিক করে আর দক্তর আহমদ বিন ফারিস সালুম উস্তাদ তাফসির আলুমুল কোরআন আল মুসাইদ বিকুলিয়তিল আদাব জামিয়াতুল মালিক ফাইসাল জামিয়াতুল মালিক ফাইসালের শিক্ষক তিনি এই বইয়ের তাহকিক করেছেন মারফতুল উমুল হাদিস তিনি টিকাতে লিখতেছে যে ইমাম হাকিমের বরাত দিয়ে হাফিজ ইবনু হাজার আসকালানি এই কথা বলেছে তার নৌকাতে কিন্তু ওয়াহাদ আল খাবার মিন শাইইন ফি মুসান্নাফাতিল হাকিম ফি মা আলিমতু আমি মহাক্কিক ইমাম হাকিমের যত তাসনিফাত আমার সামনে আছে কোথাও এই কথা খুঁজে পাইনি ওয়াকাদ রাওয়াহুর রাম হুরমুজি ফিল মুহাদ্দিসিল ফাসিল والخطيب في الكفاية وقد تلقف السيوطي هذا الشرط فأخذه عن ابن حجر ولم ينسبه له وعزاه إلى الحاكم في المعرفة أيضا تدريب ربيعته فهذا شرط نسب إليه وفي ثبوته عنه نظر বলতেছে যে এই শর্তের কথা ইমাম রামা হুরমুজি মুহাদ্দিসুল ফাসিল বইয়ের মধ্যে আলোচনা করেছে ইমাম খাতিব বাগদাদি কিফায়ের মধ্যে আলোচনা করেছে সেখান থেকে সুয়ুতি নিয়েছে কাট করে এবং হাফিজ ইবনু হাজার আসকালানির থেকেও নিয়েছে আর হাফিজ ইবনু হাজার আসকালানি এটা ইমাম হাকিমের দিকে নিষ্পত করেছে আর এই নিসবতের সাবেত হওয়ার উপর নাজার রয়েছে সমস্যা রয়েছে আমি খুঁজে পাইনি মহাক্কেক বলতেছে তো ইমাম হাকিম বাস্তবেই এই শর্ত আরোপ করেছেন কিনা যে একটা হাদিস সহি হওয়ার জন্য রাবিকে প্রসিদ্ধ হতে হবে এবং ইমাম হাকিম এই কথা বলেছে কিনা এটা প্রমাণে সমস্যায় থেকে গেল যে তারা অনেক ক্ষেত্রে এই জিনিসটার এতেবার করেছেন মাসুর হওয়া প্রসিদ্ধ হওয়া কিন্তু এই প্রসিদ্ধ হওয়া বলতে কি বুঝাচ্ছে এই প্রসিদ্ধ হওয়া বলতে কি বুঝাচ্ছে এটা আলোচনা করতে গিয়ে তাদরিবুর রাবির লেখক বলতেছে ওয়ালাইসা মোরাদহু আশহুরাতুল মুখরিজা আনিল জাহালা বাল কদরুন জায়দুন আলা জালিক এই প্রসিদ্ধ হওয়া দ্বারা এটা উদ্দেশ্য নয় যে রাবি মাঝুল হবে না বরং মাঝুলো হবে না এবং তার চাইতে আরো কিছু বেশি যেটা আমরা স্বাভাবিক প্রসিদ্ধ হওয়া বলতে বুঝি এটা উদ্দেশ্য তারপরে মোকাদ্দমা মুসলিমে আবু জিনাদ থেকে একটা কল নকল করেছেন আদ্রাক্তু বিল মাদিনাতি মিয়াতুন কুল্লুহুম মামুনু মামুন মা ইউখাদু আনহুমুল হাদিস ইউকালু লাইসা মিন আহলিহি তো এই কথার দ্বারাও একটা জিনিস তিনি বুঝাতে চাচ্ছেন তো সব মিলিয়ে এখানকার তাদিবুর রাবির আলোচনার যেটা সারমর্ম সেই সারমর্ম হচ্ছে যে একজন রাবির যদি তামুজব্দ পূর্ণ স্মৃতিশক্তির শর্তারোপ করা হয় যে একজন রাবি তামুজব্দ তাহলে সুহরাতের আর কোনো প্রয়োজন নাই একজন রাবির এতটুকু প্রমাণ হয়ে যাওয়া যে তার স্মৃতিশক্তি পরিপূর্ণরূপে ঠিক আছে এতটুকুই যথেষ্ট আলাদা করে আবার বিশ্বহরত বিত্তলাপ প্রসিদ্ধ হওয়ার এই শর্তার উপর কোনো প্রয়োজন নাই যেটার আরবি বরত হচ্ছে ইদিল বিশ্বহরত বিত্তলাব মা রওয়া আসকালানি বলতেছে যে একজন রাবির পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হওয়াটাই যথেষ্ট সুহরত বিত থেকে এই শর্ত থেকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে মাসুর হওয়ার শর্তারোপের প্রয়োজন নাই সে যদি পরিপূর্ণ স্মৃতিশক্তির অধিকারী হয় এতটুকুই যথেষ্ট কেন মাসুর হওয়ার দ্বারা আমরা এটা বুঝাতে চাচ্ছি যে রাবি সত্যিকার অর্থে হাদিস মুখস্থ করেছে কিনা যদি তামুজ জব্দ হয় তাহলে এতে দ্বারা ওটাই প্রমাণ হয় যে রাবি পরিপূর্ণরূপে হাদিস মুখস্থ করেছে কিনা সুতরাং মাসুর হওয়ার শর্তারোপের কোনো প্রয়োজন নাই আরো কিছু শর্ত হাদিস সহি হওয়ার জন্য মহাদিসরা করেছে তার মধ্যে একটা হচ্ছে ইশতেরাত সিমা ইকুল্লি রাবিন আন শাইখিহি আলী ইবনুল মাদিনী এই শর্ত করেছে যে একজন রাবি তার শায়েখ থেকে হাদিসটা শুনেছে কিনা এটা প্রমাণ হতে হবে অন্যান্য মহাদ্দেশেরা যেমন ইমাম মুসলিম শর্তারোপ করেছে যে রাবি যদি দুইজন রাবি ছাত্র এবং শিক্ষক একই যুগে বসবাস করে এবং উভয়ের মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে আমি আর শরীফ ভাই রাজশাহী শহরে বসবাস করি উভয়ের মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে আর উভয়ে কি সমকালীন এতটুকুই একটা সানাদ সংযুক্ত হওয়ার জন্য যথেষ্ট এটা কার দাবি ইমাম মুসলিমের দাবি এবং আরও অনেক মহাদ্দিসের দাবি এবং এতটুকুই একটা হাদিস সহি হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আরো কিছু মহাদ্দিস এতটুকুকে যথেষ্ট বলতেছেন না তারা কি বলতেছেন রাবির সাথে ছাত্রের সাথে শিক্ষকের একবার হলেও সাক্ষাৎ প্রমাণিত হতে হবে এখন এই আলোচনায় এই শর্তের আলোচনায় যে এটা কার কার শর্ত তারা কি কি উদ্দেশ্য নিয়েছেন তো এক নম্বর কথা হচ্ছে আলী ইবনুল মাদিনী ফিসিহাতিল হাদিস মোতলাকান আলী ইবনুল মাদিনী একটা হাদিস সহি হওয়ার জন্য মোতলাকান এই শর্ত আরোপ করেছেন কে আলী ইবনুল মাদিনী আর ইমাম বুখারির বিষয়ে মহাদ্দিসরা কি করেছে ইখতলাফ করেছে ইবনু কাসির রাহেমাহুল্লাহ বলতেছে আর বুলকিনী রাহেমাহুল্লাহ বলতেছে যে ইমাম বুখারি এই শর্ত শুধুমাত্র সহি বুখারির জন্য রেখেছেন কে বলতেছে ইবনু কাসির আর বুলকিনি কি বলতেছে এই শর্ত ইমাম বুখারি শুধু কিসের জন্য রেখেছেন সহি বুখারির জন্য রেখেছেন সহি বুখারিতে আমি তখনই একটা হাদিসকে সহি বলবো যখন একজন রাবির সাথে তার শায়েখের কমসে কম জীবনে একবার সাক্ষাৎ প্রমাণিত আছে আর হাফিজ ইবন হাজার আসকালানি বলতেছে এই দাবি ভুল বরং ইমাম বোখারি শুধু সহি বোখারি নয় বরং সর্বক্ষেত্রে হাদিস সহি হওয়ার জন্য এই শর্তারোপ করেছেন যে কমসে কম ছাত্রের সাথে শিক্ষকের একবার সাক্ষাৎ প্রমাণিত হতে হবে হাফিজ ইবন হাজার আসকালানির দলিল হচ্ছে তারিখুল কাবিরে অনেক হাদিসকে ইমাম বোখারি দুর্বল বলেছে শুধু এই কারণে যে ছাত্রের সাথে শিক্ষকের অন্তত পক্ষে একবার হলেও সাক্ষাৎ প্রমাণিত নাই যদিও তারা সমকালীন যদিও তাদের মধ্যে সাক্ষাতের সম্ভাবনা আছে তো তারিখুল কাবিরে এই কারণে অনেক হাদিসকে জয়ীব বলা প্রমাণ করে যে ইমাম বোখারির নিকটে সার্বিকভাবে সর্বক্ষেত্রে তিনি হাদিস সহি হওয়ার জন্য এই শর্ত আরোপ করেছেন যে কমসে কম একজন রাবি যেন তার শায়েখের নিকট থেকে কমসে কম একবার যেন সাক্ষাৎ প্রমাণিত হয় এটা গেল একটা শর্ত আমরা এখন যে আলোচনাগুলো করতেছি এটা কি ইবনু সালা একটা হাদিস সহি হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করেছেন তার চাইতে অতিরিক্ত শর্ত কে কে আরোপ করেছে সে আলোচনা করতেছে তার মধ্যে একটা শর্ত আমরা আলোচনা করলাম রাবি প্রসিদ্ধ হতে হবে একটা শর্ত আমরা আলোচনা করলাম যে রাবি যেন তার শায়েখের কাছে কমসে কম একবার হলেও সোনা প্রমাণিত হয় তারপরে আর একটা শর্ত হচ্ছে ইশতেরাতুল ফিকহে ফির রাবি রাবি যেন কি হয় ফকি হয় এটা অনেকেই শর্ত আরোপ করেছে হাদিস সহি হওয়ার জন্য যে রাবি যেন কি হয় ফকি হয় এই শর্তের বিস্তারিত আলোচনা হচ্ছে হানাফি মাঝহাবের অনেক বড় বিদ্যান আবু বকার সারাকসি আল হানাফি বলতেছে ইনকান মারুফান বিল ফিকহি সওয়া আন ওয়াফাক আল কেয়াস আমলা যদি রাবি ফকি হয় তাহলে তার হাদিস গ্রহণ করা হবে চাহে সেই হাদিস কেয়াসের বিরোধী হোক বা কেয়াসের পক্ষে হোক কিন্তু একজন রাবি মারুফুন বিজব্তি ওয়াল ইতকান স্মৃতিশক্তি মজবুত লাকিন কালিলুল ফিকহি ফিকাহ দুর্বল ফাহাদা ইন ওয়াফাকাল কেয়াস তার বর্ণনা যদি কেয়াসের অনুরূপ হয় তাহলে গ্রহণ করা হবে মাকবুলুন ওয়াইন খালাফাল কেয়াস যদি কেয়াসের অনুরূপ না হয় ফায়ুংদারু তাহলে দেখা হবে যে উম্মত সেই হাদিসকে তালাক্কিবিল কবুল করেছে কিনা করলে গ্রহণ করা হবে ওয়াইল্লা ইউকদ্দামুল কেয়াস অন্যথায় কেয়াসকে অগ্রগামী করা হবে কেয়াসকে প্রাধান্য দেওয়া হবে এবং হাদিসকে গ্রহণ করা হবে না হ্যাঁ কঠিন শর্ত তো এই হলো আউ বকরা সারাক্সির বাক্য তার কথা যে হাদিস সহি হওয়ার জন্য রাবিকে কি হতে হবে ফকি হতে হবে এখানে এখন দুটো আলোচনা যে এই শর্তর অন্তর্ভুক্ত কি সাহাবিরাও তো দেখা যায় নুরুল আনোয়ারের লেখক এই শর্তের অন্তর্ভুক্ত সাহাবিদেরকেও করেছে আবহরা রাজি আল্লাহ তালাহ গায়ের ফকি হওয়ার কারণে তার মুসার্রাতের হাদিসের উপর আমল করা হয়নি মুসাররাতের হাদিস জানো কি তা শ্রিয়া ইয়াকুব হ্যাঁ হ্যাঁ ওলানে দুধ জমা করা দুধ জমা করে ধোকা দিয়ে বিক্রি করা সে হাদিসে যে হুকুম এখন এটা বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আমরা জাস্ট হিন্টস দিয়ে যাচ্ছি ইশারা দিয়ে যাচ্ছি তো ওইখানে নুরুল আনোয়ারের লেখক এবং আরো অনেকেই এই শর্তটাকে কার মধ্যেও ঢুকাইছে সাহাবিদের মধ্যেও তো এটা তো অনেক বড় অন্যায় হয়ে গেল যে একজন সাহাবিকে গায়ের ফাঁকি বলে তার হাদিসকে এড়িয়ে যাওয়া অনেক বড় অন্যায় হয়ে গেল যেটার বিরুদ্ধে অনেক আলোচনা আছে কিছু আলোচনা আমরা হাদিস মানতে বাধ্য এই বইয়ের মধ্যেও আছে এবং ওখানে একটা ঘটনা উল্লেখ করা আছে যে আবহর হরিরাজিল্লাহ তালানহকে গায়ের ফকি হওয়ার কারণে একজন ব্যক্তি কি শাস্তির মুখোমুখি হয়েছিল তো তারপরের এখন দ্বিতীয় আলোচনা হচ্ছে যে আবু হানিফা রাহেমহল্লা কি নিজেই শর্ত আরোপ করেছেন তো আমার ওস্তাদ বলেছে এবং এর প্রমাণও আছে যে আবু হানিফা রাহেমাহুল্লাহ ইকদ্দামুল হাদিস দাইফ আল কেয়াস জয়ীফ হাদিসকে কেয়াসের উপর প্রাধান্য দিয়েছে তার প্রমাণ হচ্ছে সালাতের মধ্যে যদি কেউ কথা বলে তার সালাত নষ্ট হয়ে যাবে কিন্তু সালাতের মধ্যে যদি কেউ হাসে অট্টহাসি না দেয় তার সালাত নষ্ট হবে না অথচ কথা বলা এবং হাসা একই কাজ কেয়াসের দিক দিয়ে একই কেয়াসের দিক দিয়ে কথা বলা এবং হাসার মধ্যে কোনো পার্থক্য নাই তাহলে কেয়াসের দিক দিয়ে একই হওয়ার পরও আবহানি ফরাহিমুল্লাহ নিকটে কথা বললে সালাত নষ্ট হবে আর হাসলে অট্ট হাসি না দিলে নর্মাল হাসলে সালাত নষ্ট হবে না এর পিছনে একটা জয়ীফ হাদিস আছে সেই জয়ীফ হাদিসকে তিনি প্রাধান্য দিয়েছেন কেয়াসের উপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে ফকির হওয়া যে শর্তারোপ করা ঠিক নয় একটা হাদিস সহি হওয়ার জন্য রাবির ফকি হওয়া যে জরুরি নয় তার দলিল সরাসরি হাদিস রাসুল সাল্লাহ আলি বলছেন রুব্বাহামিল ফকিহ ইলা মান হুয়া আফকাহমিন রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস যে অনেক হাদিসের বর্ণনাকারী এমন হবে যারা নিজেরা ফকি নয় আর অনেক হাদিসের বর্ণনাকারী এমন হবে যে যার নিকটে হাদিস শোনাবে যার নিকটে হাদিস শোনাচ্ছে সেই বেশি হাদিস বুঝবে সেই বড় ফকি হবে যে শোনাচ্ছে সে অত বড় ফকি নয় তো এই হাদিস প্রমাণ করে যে একটা রাবির হাদিস গ্রহণ করার জন্য হাদিস বর্ণনা করার জন্য তার ফকি হওয়া শর্ত নয় সুতরাং যারা ফকি হওয়ার শর্ত আরোপ করেছে তারা ভুল করেছে এই গেল মোটামুটি অতিরিক্ত কিছু শর্তের আলোচনা আরও একটা অতিরিক্ত শর্ত যেটা কালকে আমরা আলোচনা করেছিলাম আজকে ছুটে গেল সেটা হচ্ছে সংখ্যার শর্তারোপ করেছে কেউ কেউ কিসের শর্তারোপ সংখ্যার শর্তারোপ যেটা ইমাম হাকিমের সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে কমসে কম দুইজন হতে হবে এই সংখ্যার শর্তারোপের ক্ষেত্রে কথা হচ্ছে যে মতাজেলারা ব্যর্থহীন কণ্ঠে সংজ্ঞার শর্তারোপ করেছে মোতাজেলা তার মধ্যে নাম হচ্ছে তা আরিফুল জুব্বাই ইমাম জুব্বাই সংজ্ঞা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার শর্তারোপ করেছে ইমাম জুব্বাইয়ের সংখ্যা সংজ্ঞাটা সংখ্যাটা সম্ভবত হাফিজ ইবন হাজার আসকালানি এখানে নিয়ে এসেছে এবং আরো একজন লেখক সংখ্যার শর্তারোপ করেছে এটা হাফিজ ইবনু হাজার আসকালানি এখানে বলতেছে নুকাত গ্রন্থে ওয়াকাদ জাসামা আবু হাফস আল মিয়ানিজি বিজিয়াদাতিন আলা মা ফাহিমাহুল হাজিমি মিন কালামিল হাকিম فقال في كتابه ما لا يسع المحدث جهله ما لا يسع المحدث جهله এই বইয়ের লেখকও হাদিস সহি হওয়ার জন্য সংখ্যার শর্তারোপ করেছে আর জুব্বাইর সংজ্ঞার এবারতটা জুব্বাইর সংজ্ঞার মধ্যে আবু আলী আল জুব্বাই সে হচ্ছে মতাজিলাদের অনেক বড় নেতা অনেক বড় ইমাম সেও হাদিস সহি হওয়ার জন্য সংখ্যার শর্তারোপ করেছে হ্যাঁ পাইছি আন্নাল খবর লা ইউকবালু ইদা রাওয়াহু আল আদলুল ওয়াহিদ ইল্লা ইদা দাম্মা ইলাইহি খবর আদলিন আখার আও আদাদাহু موافقة ظاهر الكتاب أو ظاهر خبر آخر أو يكون منتشرا بين الصحابة أو عمل به بعضهم এটা হচ্ছে আবু আলিয়াল জুব্বাইয়ের এবারত যে ততক্ষণ পর্যন্ত একটা হাদিসকে গ্রহণ করা হবে না যতক্ষণ না সেই হাদিসকে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি বর্ণনা করেছে তার সাথে আর একজন ন্যায়পরায়ণ বর্ণনা করেছে অথবা ওই হাদিসের পক্ষে কোরআন থেকে দলিল রয়েছে অথবা ওই হাদিসের উপর সাহাবিদের আমল বা তাবে তাবিনের উপর বা ওলামাদের আমল রয়েছে তখন ওই হাদিস গ্রহণ করা হবে অন্যথায় গ্রহণ করা হবে না এটা কার সঙ্গে আবু আলিয়াল জুব্বাইর সঙ্গে এখানে আরো একটা আলোচনা আজকে করার ছিল সেটা হচ্ছে আচ্ছা হ্যাঁ ওই দিন যে খাবরে ওয়াহেদ এখানে আবু আলী আল জুব্বাইয়ের উপর হাফিজ ইবনে হাজার আসকালানি রাত করতেছে প্রায় তিন চার পৃষ্ঠাব্যাপী আবু আলী আল জুব্বাই যে সংখ্যার শর্তারোপ করেছে তার উপর তিন চার পৃষ্ঠাব্যাপী রদ করেছে তার মধ্যে ওটার জবাব দিয়েছে আবু বকর অমর রাজিয়াল্লাহ তালানহু কখন কখন কোন কোন জায়গায় একক ব্যক্তির বর্ণনা করা হাদিস গ্রহণ করেছে সেগুলোর উদাহরণ দিয়েছে আলী রাজিয়াল্লাহ তালা আনহু কখন কখন গ্রহণ করেছে সেগুলোর উদাহরণ দিয়েছে এই বলে তার উপর রদ করেছে কার উপর রদ করেছে আবু আলিয়াল জুব্বাইয়ের উপর রদ করেছে এখানে আমি আর কথা আজকের দার্সে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সর্বপ্রথম যারা সই হাদিসের সঙ্গে দিয়েছে তার মধ্যে সর্বপ্রথম সই হাদিসের সঙ্গে দিয়েছে ইমাম শাফি ইমাম সাফির সঙ্গেটা আমি আজকে পড়লাম কোন বইয়ে পড়লাম সেটা এই মুহূর্তে মনে পড়তেছে না তো সেই সংজ্ঞাটা আজকে পড়ে শোনাতাম হ্যাঁ পাইছি মারিফাত উলুমুল হাদিসের যে বই এই বইয়ের টিকাকার ইমাম শাফি রহিমাউল্লার রিসালা গ্রন্থ থেকে তিনি সহি হাদিসের যে সংজ্ঞা দিয়েছেন তার দাবি অনুযায়ী এই মহাক্কিকের দাবি অনুযায়ী সহি হাদিসের সংজ্ঞা সর্বপ্রথম কে দিয়েছে ইমাম শাফি রহমাউল্লাহ দিয়েছে সেই সংজ্ঞাতে ইমাম শাফি রহমাউল্লাহ বলতেছে ওয়ালা তাকুমুল হুজ্জাতু বিখাবারিল খাসা আই ও আহাদ রুয়াত হাত্তা ইজমা উমুরান ততক্ষণ পর্যন্ত খাবরে আহাদ গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত কি কি শর্ত না পাওয়া যায় আইয়াকুনা মান হাদ্দাসা সেকাতুন ফিদিনহি যতক্ষণ পর্যন্ত না যে হাদিস বর্ণনা করতেছে সে সেকা হয় মজবুত হয় মারুফান বিসিদকি ফি হাদিসিহি হাদিস বর্ণনার ক্ষেত্রে সত্যবাদী হয় আকেলান লিমা ইউহাদ্দিসুবিহি হাদিস যেটা বর্ণনা করতেছে সেটা বুঝে আলিমান বিমা ইউহিলু মাআনিল হাদিস মিনাল লাফজি হাদিসের শব্দ কি অর্থ দিচ্ছে সেটাও সে জানে ওয়া আন ইয়াকুনা মিম্মা ইউআদ্দিল হাদিস বিহুরুফিহি কামা সামিআ হাদিস যেভাবে শুনেছে সেইভাবেই হাদিস বর্ণনা করতে পারে হুবহু অথবা যদি রেওয়ায়ত বিল মানা করে তাহলে হাদিসের অর্থ বুঝে এবং রেওয়ায়ত বিল মানা করার সময় হাদিসের অর্থের মধ্যে পরিবর্তন ঘটায় না তারপরে বলতেছেন যে ওয়াইদা আদাহ বেহরুফিন ফালাম হাফিদান হাদ্দাসাবিহি মিন হিফজিহি যদি হাদিস হেফজ থেকে বর্ণনা করে তাহলে মুখস্থ আছে আর যদি বই থেকে দেখে বর্ণনা করে তাহলে বইটা তার কাছে সংরক্ষিত আছে এটা যেন হয় বই যেন হারিয়ে না যায় বা আর একজনের কাছে বই রেখে এসেছিল পরে বই নিয়ে এসেছে তো বইয়ের মধ্যে যদি কেউ কিছু বাড়িয়ে দেয় তাহলে তো সে সেটা বুঝতে পারবে না এই জন্য বই থেকে যদি হাদিস বর্ণনা করে তাহলে বই যেন তার নিকটে সংরক্ষিত থাকে অন্য কাউকে যেন সে বই না দেয় বই যেন কোনোদিন না হারায় তারপরে হাদিস যখন বর্ণনা করবে তখন যেন তার বর্ণনার সাথে আহলুল হেফজদের বর্ণনার মিল খায় অনুরূপ হয় এটাই হচ্ছে সাজ এবং নাকারাত না হওয়া অন্য বর্ণনাকারীদের অন্য ছাত্রদের বর্ণনার সাথে মিল খাওয়া ইদা শারিকা আহলুল হিফজি ফিল হাদিসে ওয়াফাকা হাদিসুহুম আহলুল হিফজের হাদিসের সাথে তার হাদিস যেন মিল খায় বারিয়ান আইয়া কুনা মুদাল্লিসান সে যেন মুদাল্লিস না হয় عن النبي صلى الله عليه وسلم ما يحدث قد خلاف عن ويكون هكذا من فوق من حدث আর অনুরূপী এই সকল শর্ত যেন প্রত্যেক স্তরে হাত্তাহিবিল হাদিস মাউসুলা নিলান নাবি প্রত্যেক স্তরে যেন প্রত্যেক রাবির মাঝে এই শর্তগুলো পাওয়া যায় এবং নবী পর্যন্ত যেন হুবহু এইভাবে পৌঁছে তাহলে হাদিস গ্রহণ করা হবে এটা কার এবারত পড়লাম আমরা এতক্ষণ ইমাম সাফির এবারত পড়লাম হ্যাঁ না এটা মারিফত উলুমুল হাদিসের টিকাতে আর ইমাম সাফি বলেছে রিসালাতে ইমাম সাফি রিসালা আমার কাছে আছে কিন্তু বাসায় নাই থাকলে নিয়ে এসে ওখান থেকে হুবহু পড়া যেত তো এই গেল ইমাম শাফি রহমার সঙ্গে সহিহের বিষয়ে তো মোটামুটি আমরা উসুলি হাদিসের যত ইমাম যারা সহি হাদিসের সঙ্গে দিয়েছে মোটামুটি সকলের সহি হাদিসের সঙ্গে আমরা পড়লাম এখন আমাদের যেটা আলোচনা আলোচনা আমরা কয়টায় শুরু করেছি আলোচনা কি শোনার মতো এনার্জি আছে আর হ্যাঁ এনার্জি থাকলে এখনো আলোচনা আছে আরো বাকি আচ্ছা এখন যেটা ভূমিকা যেটা যদি কালকে আলোচনা করি তাহলে ভূমিকা হচ্ছে এক নম্বর আলোচনায় আসবে যে ইবনু সালাহের সঙ্গেটাই ঠিক সঙ্গে যতগুলো অভিযোগ আসছে মোটামুটি সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে জামে মানের সঙ্গে বা আমরা যেটা মুখস্থ করি মা রওয়াহ আদলুন তাম মুদ্দপ্তি এটাই সঙ্গে এটার উপর সাবাতাল মোতাখিরুন মহাদিসগণ মোতা যারা তারা এটার উপরেই প্রতিষ্ঠিত থেকেছে ওয়াস্তাকাররা আহলুল হাদিস আলাহাদা তারিফ এবং আহলুল হাদিসগণ এই তারিফটার উপরে ইস্তেকরার করেছে স্থায়ী হয়ে গেছে নতুন আর কোনো অভিযোগ নতুন আর কোনো তারিফ পরবর্তীতে কেউ করেনি এখন এই তারিফ এই সংজ্ঞাটাকে সামনে রেখে এই সংজ্ঞাকে সামনে রেখে কি কি হাদিস মুখরাজাত আসে কোন কোন হাদিস সহি হবে না বের হয়ে যাবে সেটার একটা আলোচনা থাকবে সঙ্গে বোঝার জন্য মুখরাজাত বোঝা লাগে যে যখন আমি এই সংজ্ঞা দেবো তখন কি বের হয়ে যাবে আমি বললাম যে খাতা ওঠে যেটাতে লেখা হয় কাগজে তাহলে যেটা কাগজ নয় সেটা কিন্তু সংজ্ঞা থেকে বের হয়ে গেল তো যখন এই শর্তারোপ করা হবে তাহলে কি কি হাদিস সই হাদিস থেকে বের হয়ে গেল এটা আমরা সংক্ষেপে দেখব বিস্তারিত আলোচনা কিন্তু প্রত্যেক প্রকারের আলোচনা আলাদা আলাদাভাবে হবে এটা একটা আলোচনা থাকবে দ্বিতীয় আলোচনা থাকবে আগামীকাল যে যখন সঙ্গে একটাই সকলের কথার সারমর্ম যখন একটাই তাহলে লিমাদা ইখতালাফ আল মহাদ্দিথুন শিল হুকমে আলাল হাদিস হাদিসের উপর হুকুম লাগাতে কেন মহাদ্দিসদের মধ্যে মতভেদ দেখা যায় তিন নম্বর আলোচনা থাকবে কালকের হচ্ছে আসাহুস আসানিদ সর্ববিশুদ্ধ সানাদ কোনগুলো এবং সর্ববিশুদ্ধ সানাদের উপকারিতা কি কি এটা আমরা আগামীকাল আলোচনা করব তারপরেও সহি হাদিসের আরও আলোচনা আছে সেগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে হবে আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি এবং তাদেরবুর রাবিতে যদি আরো কিছু বাকি থাকে আমি প্রতিদিন দার্স দিয়ে যাওয়ার পর দেখি যে কি কি বলতে ছুটে গেল কেননা বই দেখে বলতে গেলে কিন্তু সাজায় বলা যায় না এই জন্য আমার মাথায় আমি যেভাবে নোট করে নিয়ে আসি সেইভাবে নোট থেকে বলি তো আরো যদি কিছু ছুটে যায় তাদেরিবুর রাবি থেকে তো সেটাও কালকে আলোচনা করা যাবে ইনশা আল্লাহ আজিজ ও হ্যাঁ আজকের দার্সের সারমর্ম আজকের দার্সের সারমর্ম হচ্ছে এক নম্বর সঙ্গে ইমাম খাত্তাবির সঙ্গে ইমাম খাত্তাবির সঙ্গে বলল সানাদ সংযুক্ত হবে রাবিতে আদিল হতে হবে তার সঙ্গের ওপর অভিযোগ তার সঙ্গে ওপর অভিযোগ ছিল যে রাবির স্মৃতিশক্তির সরতরফ আপনি করেননি জবাব মহাদেশগণ কারো তা আদিল করেন না যতক্ষণ না তার স্মৃতিশক্তি মজবুত হয় তারপরে আমরা পড়লাম ইমাম হাকিমের সঙ্গে ইমাম হাকিম একটা সঙ্গে দিয়েছে মারিফত উলুমুল হাদিসে একটা দিয়েছে মাদখালে মাদখালেরটা আইনের জন্য আর মারিফত উলুমুল হাদিসেরটা হচ্ছে আমভাবে সহিহের জন্য এখানে সংখ্যার শর্তারোপ করেছে একই রকম কথা বলেছে মালায় সাউল মহাদ্দিস জাহালুহ বইয়ের লেখক একই রকম কথা বলেছে আবু আলিয়াল জুব্বাইয়ের লেখক সংখ্যার শর্তারোপ করেছে তো সংখ্যার শর্তারোপ কি ঠিক সংখ্যার শর্তারোপ ঠিক নয় এবং বড় বড় মহাদ্দিস ইমাম শাফি তার রিসালায় বহু পৃষ্ঠাভাবে রদ করেছে হাফিজ ইবন হাজার আসকালানি নুকাতে বহু পৃষ্ঠাভাবে রদ করেছে যারা সংখ্যার শর্তারোপ করেছে তাদের দ্বিতীয় সঙ্গে আমরা দেখলাম ইবনুসালাহ সালাহ রাহিমউল্লার সঙ্গে ইবনুসালাহ সালাহ রাহিমউল্লার সঙ্গের উপর যে অভিযোগগুলো আসছে প্রায় সকল অভিযোগের জবাব দেওয়া হয়েছে যেমন কেন তিনি ওই আলমোস্তাদুল মুস্তাদুল বললেন না আলমোস্তাদ মারফু উদ্দেশ্য নিয়েছেন এটা জবাব দেওয়া হয়েছে তারপরে তিনি সাদ এবং মোয়াল্লাল ইবনু দাকিকুল ঈদের অভিযোগ তাকে বলা হলো যে মহাদ্দিসদের বিষয় মহাদ্দিসরা ভালো বুঝবে তাকে বলা হলো ইবনু সালের অভিযোগের উপর বলা হলো যে মোয়াল্লাল আপনি নাকিদ কাদেহ কেন বলেননি এই জন্য বলা হলো যে মোয়াল্লাল সঙ্গের মধ্যে কাদেহ আছে যদি ইল্লা শব্দ ব্যবহার করতো তাহলে এই অভিযোগ টিকত তারপরে বলা হলো সাজ দ্বারা আপনি কি সাজ উদ্দেশ্য নিচ্ছেন আপনি মুনকারান কেন বললেন না তার জবাব দেওয়া হলো যে যদি সাজের বাতিল হওয়া শর্ত হয় তাহলে মুনকারের বাতিল হওয়া আরো জরুরি শর্ত কেননা মুনকার আরো দুর্বল তারপরে সাজ দ্বারা কি উদ্দেশ্য সেটাই বলা হলো ইমাম মুসলিমের মোকদ্দমা থেকে নিয়ে আর সাজ এবং মুনকারের মধ্যে ইমাম মুসলিম আর ইমাম সালাহ কোনো পার্থক্য করে না সেগুলোকে সামনে রেখে এটাই প্রমাণ করা হলো জিবনুসালাহের সালাহের সাজ দ্বারা কি উদ্দেশ্য ইমাম শাফির সাজ উদ্দেশ্য যে একজন মজবুত রাবি যখন তার চেয়ে বেশি মজবুত রাবির বিরোধিতা করে তখন সেটাকে কি বলা হয় সাজ বলা হয় তারপরে ইমাম ইবনু সালাহের উপর অভিযোগ মোটামুটি ইবনু সালাহ রাহিমাউল্লাহর উপর অভিযোগ কি আর বাকি আছে ইবনু সালাহ রাহিমাউল্লাহর উপর অভিযোগ মোটামুটি শেষ তারপরে আলোচনা আসলো যে অন্য কিছু মহাদ্দেশ এর চাইতেও আরো কিছু বেশি শর্তারোপ করেছেন ও ইবনু সাল্লাহ উপর আরো অভিযোগ দুটা বাকি থেকে গেছে একটা হচ্ছে সহি লেগাইরিহি আপনার সঙ্গের মধ্যে আসতেছে না তখন বলা হলো এটা এখানে আলোচনার বিষয় নয় এটা হাসান কোন মহাদ্দিসি তালাক্কি বিল কবুলের হাদিসকে সহি বলেননি কি বলেছেন মানা সহি হাদিসের উপর আমল করা হবে আর ইবনুস সালাজি সঙ্গে দিচ্ছে এটা হাদিস সহি হওয়ার সঙ্গে এর সাথে মানারও কোনো সম্পর্ক নাই আর এর সাথে আমলেরও কোনো সম্পর্ক নাই আর ইবনুসালাহের লেখকের উপর আর কোন অভিযোগ আর কোন অভিযোগ না আর কোনো অভিযোগ নাই এখন আমরা আজকে যেটা আলোচনা করলাম সে আলোচনা হচ্ছে যে আরো কিছু মহাদ্দেশ কিছু কিছু শর্ত অতিরিক্ত করেছে সেই শর্তগুলোর আলোচনা যেমন ইবন ইমাম হাকিমের বরাদ দিয়ে ইবন হাজার আসকালানি বলতেছে আর তাদিরিবুর রাবি ইবন হাজার আসকালানির বরাদ দিয়ে বলতেছে যে কি যে মাসুর প্রসিদ্ধ হতে হবে এই শর্ত কে করেছে ইমাম হাকিম করেছে তো খুঁজে দেখা গেল ইমাম হাকিম কোথাও এই শর্ত আরোপ করেনি আর ইবন হাজার আসকালানি যে জবাব দিয়েছে সেই জবাবটা হচ্ছে যখনই তাম মুদাপ্তের শর্ত আরোপ করা হবে তখন মাসুরের শর্তের আর কোনো প্রয়োজন নাই অতিরিক্ত শর্ত আর কি করেছে প্রত্যেক রাবি যেন তার শিক্ষকের নিকট থেকে হাদিস শুনে কমসে কম জীবনে একবার হলেও তো এটা আলিবনুল মাদিনী শর্ত করেছে আর ইমাম বুখারি শুধু সহিয়ের সহি বুখারির মধ্যে শর্ত করেছে ইবনু কাসিরের দাবি অনুযায়ী আর হাফিজ ইবনু হাজার দাসকালানের দাবি অনুযায়ী ব্যাপকভাবে সর্বক্ষেত্রে ইমাম বুখারিও এই শর্ত করেছে তো এটার জবাব হচ্ছে যে হাদিস সহি হওয়ার জন্য সমকালীন এবং ইমকানুল লেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলে হাদিস সহি হয় তবে যদি কমসে কম একবার সাক্ষাৎ প্রমাণিত হয় তাহলে বেশি সহি বেশি মজবুত আহারা ওয়া আতকান ওয়া আজবাত কথা কি বোঝা গেল এটা হচ্ছে কথা তারপরে শর্ত কেউ করেছে যে রাবিকে ফকি হতে হবে তার জবাব এটা করেছে আবু হানিফা রহমউল্লার পক্ষ থেকে যারা তার সাগরেদ বা হানাফি মাঝাবের আলেম তারা করেছে আবু হানিফা রহমউল্লা থেকে এটা প্রমাণিত হয় না তার জবাবে আমরা সরাসরি হাদিস দিয়ে দিলাম যে হাদিস দ্বারা প্রমাণিত হয় যে হাদিস সহি হওয়ার জন্য রাবির ফকি হওয়া শর্ত নয় আর ফকি হওয়া শর্ত যদি সাহাবিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা অনেক বড় অন্যায় মহা অন্যায় এই মোটামুটি অতিরিক্ত যারা শর্ত করেছে তাদেরও আলোচনা এই ছিল আজকে আমাদের আলোচনার সারমর্ম ওয়াখিদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ আর এনার্জি নাই